আল্লাহর নামের উপরে শপথ করে বলছি আমি এদেশের মুসলমান আদর্শবান নাগরিক আমার জীবনের উপরে এই জীবনে আল্লাহর শকরের সাথে বলছি অহংকারী নয় আমি এই বাংলাদেশের পবিত্র একজন আদর্শবান মুসলমান নাগরিক এ দেশটা বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের আমি আদর্শবান নিষ্কলঙ্ক মুসলমান একজন আদর্শবান নাগরিক আমার দ্বারা দেশের কোনো ক্ষতি হয়নি আমার দ্বারা এই সরকারের কোনো ক্ষতি হয়নি বরং শুধু আমার দ্বারা কেন আমার মতো বহু টুপিওয়ালার দ্বারা এই দেশ ও সরকারের যথেষ্ট পরিমাণ উপকার হয়েছে কি কি উপকার এই টুপিওয়ালাদের দ্বারা হয়েছে সরকারের এবং দেশের সংক্ষেপে আধা মিনিটে বলে যাচ্ছি আমাদের দ্বারা টুপিওয়ালার বয়ানের দ্বারা দাওয়াত তাবলিগের মেহনতের দ্বারা হক্কানি পীর মাসায়েক উজানি বলেন বাহাদুরপুর বলেন চরমনাই বলেন আল্লাহওয়ালাদের খেদমতের মাধ্যমে আল্লাহওয়ালাদের বয়ানের মাধ্যমে তাবলিগওয়ালাদের বয়ানের মাধ্যমে আজকে বাংলাদেশের একজন আর দুজন না হাজার না লক্ষ লক্ষ লক্ষ আমার মতো টুপিওয়ালা মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র নয় সাধারণ মানুষ আর আরবি বুঝে না ইংরেজি পড়ুয়া আজকে RAB army police BDR OC DC SP IG ওকিল বিরিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি স্কুল কলেজের ছাত্র আর ওস্তাদ আজকে তাবলিগওয়ালা পীর সাহেবদের বয়ানের দ্বারা আজ আল্লাহর বান্দাগুলো পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যারা সরকারের সামনে মুস্কি হেসে পেছনে গিয়ে সরকার এবং দেশের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ হতো আজকে তাবলিগের বয়ান শুনে নামাজি হওয়ার কারণে পীর সাহেবের বয়ান শুনে দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে এক টাকাও নিজে আত্মসাত করে না কাউকে করতে দেয় না বরং সরকারের সম্পদ দেশের সম্পদ আমানতের সাথে হেফাজত করেন এই আকামটা করেছি আমরা টুপিওয়ালারা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 الله عليه وسلم ترك فرقت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي तकबीर में कलमा में नमाजों में अजा में तकबीर में कलमा में नमाजों में अजा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم محبوب یہ مطلب کا اشارہ ہے میم محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद বানলতা মার্কেট ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার সতেরো অধ্যকারে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মোয়াজ মুকাররম জাতির মাথার মুকট অরাসাতুল আম্বিয়া হজরত উলামাই করম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাকিরিন মোহেব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন ফেতনার জমানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কটি দরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين امام المرسلين شفيع اعظم رسول اكرم رحمه عالم نبي العرب والعجام حبيب كبرياء اشرف الانبياء سيد الانبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে হাকিমের সুরায় হাজাব ও সুরায় হাসরের ভেতর থেকে দুই আয়াতংশ তিলাওয়াত করেছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাহ আলহাসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছে তিলাওয়াতকৃত আয়াতে করিমা ও হাদিসে পাকের আলোকে সহি তরিকা এখলাস ও রুহানিয়াতের সমন্বয় ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত তৌফিক ধৈর্য আল্লাহ পাক দান করুন মা রসুল ওই সমস্ত জিনিস যাহা রসুল্লাহ সাল্লাহ আলহি নিয়ে আসছেন তোমাদের কাছে এগুলো দৃঢ়তার সাথে আঁকড়িয়ে ধরো অমা নাহাকুম আনহু ফান্তাহু এবং ওই সমস্ত জিনিস থেকে ফিরে যাও যে জিনিস থেকে ফিরার জন্য নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বারংবার তাগিদ করেছেন ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম অবশ্যই তোমাদের জন্য রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মধ্যে উত্তম আদর্শ ফ্লাস বন্ধ করো হাদিসে পাকে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তারক্ত ফিকুম দিল্লু মা বিহিমা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই কখনো তোমরা ভ্রষ্ট হবে না যদি ভাবে আঁকড়িয়ে ধরো আওয়াজ বন্ধ করা যায় না পেছনের মার্কেটের আওয়াজ কতটা জিনিস নবী রেখে গেলেন দুটো জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো চূড়ান্ত ভাবে কখনোই তোমরা ক্ষতিগ্রস্ত হবে না ভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ সুন্নত রসুলি তার রসুলের সুন্নত এ হলো আয়াত হাদিসের তর্জমা ধৈর্য ধারণ করে যদি আপনারা বসেন দোয়া করেন আল্লাহ তালারও যদি অনুগ্রহ হয় তাহলে এই নির্ধারিত আয়াত হাদিসের আলোকে কিছু কথা কিছু ব্যাখ্যা কিছু অনুবাদ আপনাদেরকে শোনাবার ইচ্ছা পোষণ করতেছি আল্লাহ তালা এমন কিছু কথা আমাকে বলার মতো তৌফিক দান করেন যে কথাগুলো আমার আপনার সকলেরই এ জীবন ও জীবনে এহকাল পরকালে পাথেও হিসাবে হয়ে যায় আমার আলোচনার কথা দুইটা দিয়ে শুরু এবং দুই কথা দিয়েই শেষ প্রথম কথা হলো নবীজি দুনিয়াতে যে আসলেন কি নিয়ে আসলেন এবং নবীজি বিদায় হয়ে চলে গেলেন কি রেখে চলে গেলেন এই দুটো কথা ভালো করে অনুধাবন করতে হবে ভালো করে যদি অনুধাবন করি হৃদয় অঙ্গম করি আশা করি ফায়দা থেকে আমরা বিমুখ হব না বঞ্চিত হব না ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার অপারেশন হয় ডাক্তারের কাছে রোগের চিকিৎসামূলক ভালো হওয়ার জন্য কোরআন সুন্নার মাজলিস গুলো হলো operation theatre open heart surgery ডাক্তারেরা অপারেশন করেন অস্ত্র রক্ত সেলাই সময় নিদাবি সাইন সিগনেচার দস্তখত সব নিয়ে যায় এরপরে অর্থ ব্যয় হয় কোরআনের মজলিশগুলো সুন্নার গুলোতে কোনো অস্ত্র লাগে না সেলাই নাই রক্তপাত নাই শান্ত মনে ধৈর্যের পরিচয় এখলাসের সাথে আল্লাহর মোহব্বতে বসলে এটা কুদরতিভাবে অপারেশন বলে কেন রোগের চিকিৎসার জন্য ভালো হতে চাই কিসের রোগ শরীরের যেমন রোগ আছে ভেতরে একটা রুহ আছে রুহ এটা দেখা যায় না একটা যুবক ছেলে কান্না করতেছে জিজ্ঞাসা করি তুমি কাঁদো কেন সামনে একটা সাদা কাপড়ে পেঁচানো লাশ বলে আমার আব্বা নাই তোমার আব্বা নেই বলে যে সামনে শুয়ে আছে ইনিকে এই তো তোমার আব্বা বলে না এটা আমার বাবার লাশ এটা আমার বাবার লাশ যুবক কান্না করে আর বলে এটা আমার বাবার লাশ তা তোমার বাবা কই তুমি এই বডিকেই তো বাবা বলে ডাকছো এখনো সেইভাবে আছে এখন বলে এটা আমার বাবা না বাবার লাশ তো বাবাকে তাহলে বাবা আমি যাকে ডাকতাম এটা ভেতর থেকে চলে গেছে ওইটাই মূলত আসল এটা একটা খাঁচা এটাকেই বলে রোহ আত্মা ওটারও খানা আছে এই শরীর বডিরও খানা আছে বডিতে খানা উল্টা পাল্টা হলে যেমন রোগ হয় ওই ভেতরের আত্মার খানা উল্টা পাল্টা হলেও আত্মায় রোগ হয় শারীরিক রোগের চিকিৎসা যেমন নিতে হয় আত্মার রোগেরও চিকিৎসা নিতে হয় শারীরিক রোগের ডাক্তারের কাছে যেতে হয় আত্মার রোগেরও ডাক্তারের কাছে যেতে হয় শারীরিক রোগের ডাক্তার যেমন অনেক আত্মার রোগের ডাক্তারও অনেক শারীরিক রোগের ডাক্তারদের ঔষধের কোয়ালিটি যেমন ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক লাইনের আত্মার রোগের চিকিৎসক যারা এদের ঔষধের কোয়ালিটিও মাঝে মাঝে ভিন্ন ভিন্ন হয় শারীরিক রোগের ডাক্তার এলোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজ আয়ুর্বেদিক এক একজনের ঔষধ আলাদা রুহানি রোগের ঔষধও আলাদা ডাক্তারও আলাদা অ্যালোপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার লেখাপড়া ঔষধের কোয়ালিটি সম্পূর্ণ বিপরীত কিন্তু রোগের চিকিৎসাগুলো সব এক কোয়ালিটির অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছেও যেমন পেট পেট ব্যথার ঔষধ আছে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছেও পেট ব্যথার ঔষধ আছে আয়ুর্বেদিকের কাছেও আছে ক্যানভাসারের কাছেও আছে আবার একই লাইনে ডাক্তার একজন না অনেক এমবিবিএস এফসিপিএস কত ডাক্তার রুহানি রোগের ডাক্তার জমিনের ভেতরে রুহানি রোগের ডাক্তার এটা মানুষ নির্ধারণ করে না আল্লাহ নিজেই সিলেকশন করে দিয়েছেন রুহানি রোগের ডাক্তারের কোয়ালিটি চার ধরনের এবং চার দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ নবী লক্ষাধিক নবী এক লক্ষ কি দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এরা সবাই রুহানি রোগের ডাক্তার সিদ্দিকগণ রুহানি রোগের ডাক্তার শহীদগণ রুহানি রোগের ডাক্তার সালিহীন সদেকিন যারা আল্লাহওয়ালা হকানি পীর বুজুর্গ এরা হলেন রুহানি রোগের ডাক্তার এক একজনের ঔষধের কোয়ালিটি আলাদা আর দুনিয়ার ঔষধ বিক্রি বিক্রেতা যেমন কিছু গাইড আছে তার কাছে আল্লাহ তালা রুহানি রোগের ঔষধ শারীরিক রোগের ঔষধ শরীরওয়ালারা বানায় মানুষ তৈরি করে আর আল্লাহ তালা আত্মার রোগের ডাক্তারও নির্ধারণ করছেন আল্লাহ নিজে ঔষধও দিয়ে দিছেন আল্লাহ নিজে অতএব এখানে ভেজাল টেজালের কোনো কারবার নাই তবে কোয়ালিটি আলাদা এলোপ্যাথিক যেমন আলাদা হোমিওপ্যাথিক আলাদা রুহানি রোগের ডাক্তারেরা ঔষধ দেন কোরআন হাদিস দিয়া তাও একটু কোয়ালিটি কিছু কিছু আলাদা তবে উদ্দেশ্য সবার এক পেট ব্যথার রুগী এলোপ্যাথিক ডাক্তারের কাছে গেল ঔষধ নিল হোমিওপ্যাথিক ডাক্তার গেল ঔষধ নিল জনজনার ঔষধ কি একই কোয়ালিটির না ক্যানভাসারের ঔষধ আলাদা কবিরাজের ঔষধ আলাদা বনাজি ডাক্তারের ঔষধ আলাদা কিন্তু উদ্দেশ্য এক অ্যালোপ্যাথিক ঔষধ দিল রকম হোমিওপ্যাথিক দিল ভিন্ন রকম উদ্দেশ্য এক পেট ব্যথা ভালো হয়ে যায় আমাদের শরীরের ভেতরে যে আসল জিনিসটা আছে আত্মা রুহ মরে গেলে বলে এটা লাশ এটা মানুষ না মানুষের লাশ এটা আমার মা না মায়ের লাশ বাবার লাশ বোনের লাশ ভাইয়ের লাশ তাহলে আমার এতদিন আমি আব্বা বলে কাকে ডাকতাম এখন বলি আমার আব্বা নাই অথচ আব্বা আমার সামনে শুয়ে আছেন আমি বলি আমার মা নাই আমার মা তো সামনে আছেন আমি গতকালকে আম্মাজানের চেহারা যেমন দেখেছি আজকেও তেমন দেখতেছি হাত যেভাবে ছিল এখনো তেমন আছে হ্যাঁ, যেভাবে চোখ কান ছিল এখনো তেমন আছে আমি কেন বলি এটা আমার মা না এটা আমার মায়ের লাশ তো মাকে গতকাল আমি যাকে আব্বা বলে যেইভাবে চেহারা দেখে দেখছি আজ তো সেই চেহারাওয়ালাই আছেন কোনো পরিবর্তন হয়নি আমি বলি এখন ইনি আমার আব্বা না গতকালকে এই চেহারা দেখেই বলছি এই আমার আব্বা অন্য কেউ না আজকে বলি ইনি আমার আব্বা না আব্বাকে বলে এটা বাবার লাশ বাবা কৌ অবশ্যই বাবা যেহেতু নাই <clears throat> তাহলে তার খাঁচাটা পরে আছে খাঁচা মূল না ভেতরের জিনিস মূল এটা হলো রুহ <clears throat> এই রুহে রোগ হয় ভিটামিন খাওয়া ভালো আঙ্গুর ভালো না কথা ডায়রিয়া রুগী খাইতে পারবো নিয়ম অনুযায়ী খেতে হবে পাশক্ত নামাজ পড়া জিকির করা তালাওয়াত করা হালাল ভাবে ব্যবসা করা এটা আত্মার সিস্টেম ধরুন এগুলো উল্টা পাল্টা হবে তখন আত্মায় রোগে ধরে যাবে মিথ্যা বলা যাবে না বলাটা আত্মার রোগ কাউকে হিংসা করা কবিরা গুণা আত্মার রোগ নিজেকে বড় মনে করা কবিরা গুণা আত্মার রোগ কারো ভালো সহ্য করতে না পারা কবিরা গুণা আত্মার রোগ এই রোগগুলো দেখা যায় না অন্তরে অন্তরে পরিকল্পনা করলাম কাকে দুনিয়া থেকে বিদায় করে দিব এই পরিকল্পনা করা হারাম কিন্তু অন্তরে করতেছি কেউ জানে না এটাও কবিরা গুণা এটা আত্মার রোগ এগুলোর চিকিৎসা করবেন নবীরা সাহাবা একরাম সিদ্দিকগণ শহীদগণ সালেহিনরা সদেকিনরা সিদ্ধান্ত আল্লাহ এবং ঔষধ দিবে কোরআন হাদিস দ্বারা কোরআন সুন্না দ্বারা বিভিন্ন লাইনে দিবে মাদ্রাসাওয়ালারা কিতাবাদি পড়ায়া কোরআনের তাপসির ব্যাখ্যা হাদিস পড়ায়া পড়ায়া একটা অবুজ সন্তানকে বুঝবান বানায় একটা বেআমল বাচ্চাটাকে আমলের দিকে আগায় নেয় সালাম জানে না সালাম শিখায় বেআদবকে আদবওয়ালা বানায় আবার ওয়াজের মাধ্যমেও কোরআনের মাধ্যমে কোরআন সুন্নার আলোকে বয়ান করে আত্মার রোগেরই চিকিৎসার একটা পাথেও একটা পথ দাওয়াত ও তাবলিগওয়ালারাও এই কাজ করেন এদেশের হকানি পীর এক আল্লাহওয়ালারাও এ কাজ করেন তবে কোয়ালিটি আলাদা তাবলিগওয়ালাদের রোগের ঔষধ একরকম মাদ্রাসাওয়ালাদের ঔষধ আর রকম হকানি পীর আল্লাহওয়ালাদের ঔষধ অন্যরকম বয়ানের মাধ্যমে ঔষধ ভিন্ন রকম ঔষধ ভিন্ন হলেও উদ্দেশ্য ভিন্ন না উদ্দেশ্য সবার একটাই আল্লাহ ভোলা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে আর ইখতলাপ কেন মতানক্য কেন দ্বন্দ্ব বিধন্দ কেন একমাত্র কারণ হলো আল্লাহ তালার প্রতি আমাদের ভয় নাই পরকালের চিন্তা নেই তো দুটো কথা হলো নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন আর কি রেখে চলে গেলেন এই দুটো কথা ভালো করে স্মরণ রাখতে হবে নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কথাটা মনে রাখতে হবে নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন তার জবাব হলো উত্তম আদর্শ নিয়ে আসলেন কি নিয়ে আসলেন আওয়াজ দিতে কোনো বাধা কোনো অ্যালার্জি কোনো সমস্যা তাহলে জবান খুলে কথা বলবেন আমরা বোবা না তো কথা বলবো অসুবিধা কি আমরা মহিলাও না দুই শ্রেণীর মানুষ আওয়াজ কম দিবে এটা নিয়ম নিয়ম মানলে ভালো না মানলে কে ফিরায় দুই শ্রেণীর মানুষ আওয়াজ আসতে দিবে এক তো চোর আর দল নারী নারীদের পুরা বডি ঢেকে রাখা যেমন ফর্জ নারীদের কণ্ঠের আওয়াজকেও ছোট করে রাখাও ফর্জ কারণ নারীদের বডির কোনো অংশ দেখলে যেমন বিপরীত দিকের মানুষটা আকর্ষিত হয় ঠিক একটা ভিন্ন নারীর কণ্ঠের আওয়াজ পেলেও ভিন্ন লাইনের পুরুষটাও তার দিকে আকর্ষিত হয়ে যায় ভুল বললাম তাহলে নারীদের পুরো বডি ঢেকে রাখা যেমন ফর্জ তাদের কণ্ঠের আওয়াজকেও সংযত রাখা হলো ফর্জ এখন যদি কোন নারী মায়ের গায়ের জোরে ইচ্ছা করে চিল্লায় কে ফিরাবে চিল্লাও স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলবে কেউ বাধা দিলেই হবে সে সৈরাচা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবে কেউ বাধা দিলেই সৈরাচার যে কারণে আব্বা জানো ভ্যালেন্টাইন ডে পালন করতে যায় আম্মা জানো যায় ভাইও যায় বোনেও যায় কেউ কাউকে বাধা দেওয়ার কায়দা নাই কারণ সব একই গাছের ফল আম্মা জানো খারাপ তার মেয়েটাও খারাপ আব্বা জানো লম্পট তার ছেলেটাও লম্পট যেমন গাছ তেমন ফল কথা বুঝেন নাই আল্লাহ আমাদের হেদায়াত দান করুন আমি আপনাদেরকে কথাগুলো বলছি শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতে নেওয়ার মহব্বতে কোনো আদার্স কোনো হিংসা নাই কোনো দ্বন্দ্ব নাই ভুল কোনো কথা বললে আপনি আমাকে সদরিয়ে দিন আমি তওবা করে নিব পেছনে পেছনে কোনো দোষ বলে আপনার পবিত্র রক্তটাকে মুনাফিকের রক্তে প্রবাহিত করবেন না আপনার বাপ মা ভালো আপনিও ভালো রক্তও ভালো অতএব কারো দোষ পেছনে বলে রক্তটাকে খারাপ করবেন না মুনাফিকি করবেন না সৎ সাহস থাকলে যদি আমার মুমিন ভাই হয়ে থাকেন আর জাহান নামের ভয় থাকে জান্নাতের আশা থাকে আমিও আল্লাহর গোলাম আপনিও ওই এক আল্লাহর গোলাম আমি যেই মোহাম্মদ নবীর উম্মত আপনারাও সেই মোহাম্মদ নবীর উম্মত অতএব দ্বন্দ্ব থাকবে কেন একই বাবার পাঁচ ছেলে একজন ব্যবসা করে একজন চাকুরি করে একজনে ড্রাইভারি করে একজনে কৃষিকাজ করে যে যাই করুক না কেন সবার পরিচয় একটা আমগো বাবা আব্দুল করিম আমার বাবা আব্দুর রহমান নাকি ভিন্ন ভিন্ন মাঝে মাঝে দ্বন্দ্ব হয় ঝগড়া হয় তর্ক হয় হয় না এ কারণে কি মাইকিং করে যে আমগো বাবার সাথে আজকে আমাদের ঝগড়া হয়েছে টুকটাক তর্ক বিতর্ক স্বামী স্ত্রীও হয় এজন্য ঘর ভাঙে না আর মাইকিন করে না যে আমার সাথে ম্যাডামের ঝগড়া ঝগড়া হয় আবার গোপনে আপোষে মিল হয়ে যায় ঠিক আমরা মোহাম্মদ নবীর উম্মত আল্লাহ তালার গোলাম আমরা এক আল্লাহর গোলাম লা শারিক আল্লাহর গোলাম এবং মোহাম্মদ নবীর উম্মত এখন কেউ আমরা তাবলিগে আছি কেউ পীরের দরবারে আছি আবার কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্যতে আছি কেউ ভিন্ন ভিন্ন দল দলাদলিতে আছি যে যেই লাইনেই থাকি না কেন আমাদের মনে রাখতে হবে আমাদের নবী একজন আল্লাহ একজন অতএব কোনো দ্বন্দ্ব নাই দুনিয়ার লাইনে চলার পথে যে যেই লাইনেই চলি আমরা সবাই এক আওয়াজ নিয়েই চলবো আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমরা জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে বাঁচতে চাই এই নিয়ত করে চললে আর কিলাকিলি থাকে থাকে অথচ কিলাকিলি এখন চরমে চল্লিশ বছরে যা ছিল না ছিল না মানে পুরানা অনেক ছিল কিন্তু তার থেকে হাজার গুণ বেশি দ্বন্দ্ব এখন এ জমিনে বেশি হয়ে গেছে চল্লিশ বছর ধরেও বাংলাদেশে বহু তর্ক বিতর্ক মুসলমানের পরস্পরে ছিল কিন্তু মসজিদের বাহিরে ছিল ভেতরে না আর এখন দ্বন্দ্ব ভেতরে ঢুকে গেছে কথা বুঝেন না আল্লাহ আমাদের হেদায়াত দান করুন চল্লিশ বছরের দ্বন্দ্ব ছিল বাহিরে নবী নূর না মাটি এ নিয়ে দ্বন্দ্ব নবী গাইব জানেন কি জানেন না এ নিয়ে দ্বন্দ্ব নবীরে কি দাঁড়ায়া সালাম দিব না বসে দিব এ নিয়ে দ্বন্দ্ব কথা বুঝে না মা এগুলো সব মসজিদের বাহিরে ছিল ভেতরে সেই সবাই যারা নবীর দাঁড়ায় সালাম দেয় কেউ বয়া দেয় এক আওয়াজে ইমামের পেছনে নামাজ পড়ে চলে যায় কোনো দ্বন্দ্ব নেই মুসলমানের চিরন্তন চূড়ান্ত দুশ্মন হলো ইহুদি আর খ্রিস্টান দুশ্মন যদি কাউকে দুধকলা দেয় বুঝতে হবে তার উদ্দেশ্য খারাপ ইহুদি খ্রিস্টান মুসলমানের চূড়ান্ত চিরন্তন দুশ্মন উপকার করতে চায় বুঝতে হবে বেইমানের উদ্দেশ্য খারাপ ভালো করে মনে রাখবেন আপনি মুসলমান আমি মুসলমান আপনার আমল কম আমার বেশি আমার কম আপনার বেশি এটা ভিন্ন হতে পারে কিন্তু মনে রাখতে হবে আমরা এক আল্লাহর গোলাম আমরা মোহাম্মদ নবীর উম্মত বুঝেন না কথা এই কথাটা আমরা মনে রাখবো আর যারা আল্লাহ মানে না এরা আমার দুশ্মন যারা নবী মানে না এরা আমার দুশ্মন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে যদি আমার বাবাও হয় আমার দুশ্মন আর নবীর পক্ষে আল্লাহর পক্ষে কথা বললে দূরের মানুষও আমার আপন বন্ধু চল্লিশ বছরে দ্বন্দ্ব ছিল মসজিদের বাহিরে এখন ঢোকেছে ভেতরে এখন ভেতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল আমি আসতে বলবো না জোরে বলবে নিয়ে মসজিদের ভেতরে দ্বন্দ্ব ইমামের পেছনে আলহামদুসুরা পর্ব কি পর্বানে নিয়ে দ্বন্দ্ব নাবির নিচে হাত বাঁধবো না বুকের উপরে বাঁধবো এ নিয়ে দ্বন্দ্ব মাঝহাব মানবো কি মানবো না এ নিয়ে দ্বন্দ্ব তারাবির নামাজ বিশ রাকাত পর্ব না আট রাকাত পর্ব এ নিয়ে দ্বন্দ্ব এগুলো মসজিদের বাহিরে না ভেতরে ইহুদি আর খ্রিস্টানরা চিন্তা করেছে মুসলমানের ঐক্যের প্লেটকে ডিভাইড করে দিতে পারলে একটা জাতিকে ধ্বংস করার সুন্দর একটা কৌশল হলো ওই জাতিকে দলে দলে ভাগ করে দাও দলে দলে যখন ভাগ হয়ে যাবে তখন ওই জাতিকে ধ্বংস করা সহজ কারণ যত দল তত দুর্বল দলাদলি যত বেশি হবে দুর্বলতাও তত বেড়ে যাবে আল্লাহ তালায় মাহফিলকে হেফাজত করুন এ কোরআনের বাগানকে কেউ যদি ভিন্ন নজরে দেখে কোনো দুশ্মনের নিয়ত করে থাকে আল্লাহ আমরা এশান নামাজ পড়ে এখানে বসছি কোরআনের কথা বলার জন্য কারো গালি দেওয়ার জন্য না কারো দুশ্মনী করার জন্য না কেউ যদি এই কোরআনের বাগানকে বিশৃঙ্খলা করার নিয়তে ঘুরতে থাকে আল্লাহ আমরা আপনার কুদরতে দোয়া করি প্রথমে আল্লাহ আপনি হেদায়াত দান করুন না হয় আল্লাহ যদি হেদায়াত ওর কপালে না থাকে ও যদি খারাপ উদ্দেশ্য করে কোরআনের কিছু করতে চায় আল্লাহ তুমি কুদরতি ভাবে ওরে ঘুমের ঘরে করে দাও ভাইর আমার কোরআনের বন্ধু সবাই নাকি সবাই বন্ধু না দুশ্মনও আছে প্রথম দোয়া করলাম হেদায়তের কপাল যদি পুড়ে যায় কি হবে না হবে জানি না আল্লাহর কুদরতের ফয়সালায় অপেক্ষা করতেছি ভাইয়ের আমার বর্তমান দুনিয়ার সব দুশ্মন এক পালায় ওজন দিলেও নমরুদের সমান হবে না ফেরাউনের সমান হবে না কারুন সাদ্দাদ হামানের সমান হবে না আল্লাহ তালা কাউকে জোতা পেটা করে কাউকে মশা দিয়ে সাইজ করে ফেললেন তাহলে এই সমস্ত বর্তমান দুনিয়ার যারা ইসলাম কোরআনের দুশ্মনী করবে এদেরকে সাইজ করতে আল্লাহর বেশি কিছু লাগবে আমরা আল্লাহর কাছে বদ দোয়া করি না আমরা আল্লাহর কাছে দোয়া করি কারণ বরদোয়া করা শিখি নাই গালি দেওয়া শিখি নাই আমরা আদব নয় আমরা আদবওয়ালা আদর্শমান মুসলমান আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন তাহলে আবার একটু উত্তর চাই পেছনের কথায় নবীজি দুনিয়াতে কি নিয়ে আসলেন ভুলে গেলে হবে না উত্তম আদর্শ নিয়ে আসলেন কি নিয়ে আসলেন উত্তম আদর্শ কথাটা মনে রাখেন আমি অন্যদিকে যাচ্ছি নবীজি দুনিয়ার থেকে চলে গেলেন কি রেখে চলে গেলেন নবীজি হাদিস দ্বারা বলে গেছেন আমি দুটো জিনিস রেখে চলে গেলাম কতটা জিনিস মুখস্থ করে নিবেন নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়ে চলে গেলেন দুটো জিনিস রেখে দুটো জিনিস এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন এক নম্বরে এক নম্বরে কোরআন এক নম্বরে দুই নম্বরে এক নম্বরে মোহব্বতে বলবেন কোনো চিল্লা চিল্লি নাই অন্তর থেকে বলবো এক নম্বরে দুই নম্বরে হাদিস নবীজি কি বলেন শুনেন নাকি আমার কথা শুনবেন তারক তুফি কুম আমরাইন লাং মা কিতাব আল্লাহ ওয়াসুন্নাতা আল্লাহর কিতাব কোরআন আল্লাহর রসুলের সুন্নত সুন্নতটা কি আমার না নবীর সুন্নত হলো আমার রসুলের আমার সুন্নত না কোনো পীরের সুন্নত না কোনো নেতার না সুন্নত হল রসুল্লাহি সাল্লাহ তাহলে আপনারা সমস্যরে বলেছেন হাদিস কোরআন হাদিস নবী কোরআন হাদিস না বলে সুন্নত বললেন কেন এটা একটা প্রশ্ন নবীজি কোরআন হাদিস বলতে পারতেন নবী কোরআন হাদিস না বলে সুন্নত বললেন কেন সংক্ষেপে বুঝার চেষ্টা করি প্রথমে বুঝতে আমরা চেষ্টা করব যে কোরআন এমন একটি কিতাব যেটাকে জামিউলুম বলে হয় আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত যত ইলিম যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলো কোরআনে আল্লাহ ঢুকায় দিয়েছেন কোরআন বললে নতুন করে হাদিস বলার আর অপেক্ষা রাখে না কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু নয় এটা কোরআন শরীফেরই ব্যাখ্যা কোরআন শরীফেরই ব্যাখ্যা ভালো করে বুঝবেন অনেকে বয়ান করার আগেও টেনশন যারা শুনতে আসে এরা আরো টেনশন করে কোন হুজুর বয়ান করবে একে আমগো দলের না আমগো বিরোধী দলের বুঝেন নাই এই চিন্তা করবে যারা কোরআনের পক্ষে না যারা কোরআনের পক্ষে তারা চিন্তা করবে কোরআন হাদিসের বয়ান হবে এখানে কোনো দলাদলি নাই আর যদি মনে করেন হ্যাঁ দলাদলি আছে তাহলে এদেরকে দাওয়াত না দেওয়াই ভালো এবং এদের থেকে রাজ করা ভালো দূরে থাকা ভালো বলবেন চিনব কি করে প্রাথমিক চিনার জন্য আল্লাহ বিবেক নামের একটা আদালত দিয়েছেন এই চেয়ারে বসে আমি আধা ঘন্টা কথা বলে নেমে যাব আরো পাঁচজন টুপিওয়ালা আধা ঘন্টা করে কথা বলবেন ছয়জনার কথায় আপনারা এখানেই প্রাথমিক একটা রেজাল্ট বের করতে পারবেন কে কতটুক হকের উপরে আছে ফাইনাল পারবেন না প্রাথমিকটা পারবেন ফাইনাল পারতে হলে কষ্টি পাথর লাগবে সিটি গোল স্বর্ণের কালার এক চিনবেন কি করে কষ্টি পাথর লাগবে না রাস্তার ড্রাইভার কষ্টি পাথর নিয়ে দিলেই কি বুঝতে পারবে না কষ্টি পাথর সম্পর্কে অভিজ্ঞ লোক লাগবে এ জমিনের ভেতরে কোন টুপিওয়ালা হকের উপরে আছেন কোন মুসলমান কোরআনের আওয়াজ দিয়ে নিজের স্বার্থ উদ্ধার করেন চীনা বড় কষ্ট সিটিগোল স্বর্ণের কালার এক চীন চিনবেন কি করে কোন টুপিওয়ালা ভালো কোন টুপিওয়ালা খারাপ চিনা বড় কঠিন কারণ সবার মাথায় টুপি সবার দাড়ি সবার টুপি সবার গায়ে লম্বা জামা সবার মাথায় পাগড়ি জামার উপরে আবার কালো একটা আবা কাবা টুপি আর উঁচা বুঝেন নাই প্রচন্ড গরমেও ভায় মুজা এক হাতে তসবি আর এক হাতে লাঠি ভাবের তো শেষ নাই চিনবেন কি করে চিনবেন কি করে প্রাথমিক কিছুটা ধারণা নিতে পারবেন চূড়ান্ত চিনতে হলে লাগবে কোরআন সুন্নার কষ্টি বাধক যে কেউই পারবে না কোরআন সুন্না সম্পর্কে অভিজ্ঞ জ্ঞান থাকতে হবে অভিজ্ঞ ওয়ালাই বুঝতে পারবেন কোন টুপিওয়ালা কোরআনের আয়াত সঠিক ব্যাখ্যা করে ব্যাটিক করে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন সাউন্ডটা ক্লিয়ার হয় না কেন রুম সাউন্ডটা একটু কমায় দেন আপনাদের মনে একটু বিরক্ত ভাব আসতেছে আমি ফালতু কোনো কথা বলতেছি এ কথাগুলো দরকার আছে না নাই কারণ আপনি অজে বসে চিন্তা করেন কোন হুজুর আমগো দলের নাকি বিরোধী বুঝেন নাই এই টেনশনই আপনার আধা ঘন্টা শেষ ওয়াজ শুনবেন কসু আল্লাহ আমাদের হেদায়াত দান করুন নবীজি দুটো জিনিস রেখে গেলেন কোরআন আর সুন্না কোরআন হাদিস না কোরআন সুন্না নবীজি হাদিস না বলার এক নাম্বার কারণ বললাম কোরআন বললে হাদিস বলতে হয় না কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু না কোরআনেরই ব্যাখ্যা পৃথিবীর বেঈমানরাও দেখেন কেউ আজও পর্যন্ত বলেনি হাদিস বন্ধ করো বন্ধ করো সব বেঈমানের এক আওয়াজ কোরআন বন্ধ করো ইহুদি খ্রিস্টানেরাও বলে কোরআনের আওয়াজ বন্ধ করো কোরআনের মাদ্রাসায় তালা দাও কোরআনের বয়ান ওয়ালাদের জিব্বায় কষ্টেপ লাগাও কোরআনের মাহফিল তাফসিরে ফর্টি ফোর জারি করো কোরআনের মাইকের তার কেটে দাও কোরআনের আওয়াজ ছোট করে দাও কারণ কোরআনের আওয়াজে সোনার ছেলেদের লেখাপড়ার যথেষ্ট ক্ষতি হয় কসম করে কথা বললে বিশ্বাস না করলে তার ইমান দুর্বল কসমের কথা বিশ্বাস না করলে তার আল্লাহর নামের উপরে শপথ করে বলছি আমি এদেশের মুসলমান আদর্শবান নাগরিক আমার জীবনের উপরে এই জীবনে আল্লাহর শকরের সাথে বলছি অহংকারী নয় আমি এই বাংলাদেশের পবিত্র একজন আদর্শবান মুসলমান নাগরিক এ দেশটা বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের আমি আদর্শবান নিষ্কলঙ্ক মুসলমান একজন আদর্শবান নাগরিক আমার দ্বারায় দেশের কোনো ক্ষতি হয়নি আমার দ্বারা এই সরকারের কোনো ক্ষতি হয়নি বরং শুধু আমার দ্বারা কেন আমার মতো বহু টুপিওয়ালার দ্বারা এই দেশ ও সরকারের যথেষ্ট পরিমাণ উপকার হয়েছে কি কি উপকার এই টুপিওয়ালাদের দ্বারা হয়েছে সরকারের এবং দেশের সংক্ষেপে আধা মিনিটে বলে যাচ্ছি আমাদের দ্বারা টুপিওয়ালার বয়ানের দ্বারা দাওয়াত তাবলিগের মেহনতের দ্বারা হকানি পীর মাসায়ক উজানি বলেন বাহাদুরপুর বলেন চরমনাই বলেন আল্লাহওয়ালাদের খেদমতের মাধ্যমে আল্লাহওয়ালাদের বয়ানের মাধ্যমে তাবলিগওয়ালাদের বয়ানের মাধ্যমে আজকে বাংলাদেশের একজন আর দুজন না হাজার না লক্ষ লক্ষ লক্ষ আমার মতো টুপিওয়ালা মাদ্রাসায় পড়ুয়া কোনো ছাত্র নয় সাধারণ মানুষ আরবি বুঝে না ইংরেজি পড়ুয়া আজকে RAB army police BDR OC DC SP IG ওকিল বিরিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি স্কুল কলেজের ছাত্র আর ওস্তাদ আজকে তাবলিগওয়ালা পীর সাহেবদের বয়ানের দ্বারা আজ আল্লাহর বান্দাগুলো পাঁচ ওক্ত নামাজি দাড়িওয়ালা যারা সরকারের সামনে মুস্কি হেসে পেছনে গিয়ে সরকার এবং দেশের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে কলা গাছ হতো আজকে তাবলিগের বয়ান শুনে নামাজি হওয়ার কারণে পীর সাহেবের বয়ান শুনে দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে এক টাকাও নিজে আত্মসাত করে না কাউকে করতে দেয় না বরং সরকারের সম্পদ দেশের সম্পদ আমানতের সাথে হেফাজত করেন এই আকামটা করেছি আমরা টুপিওয়ালারা বুঝেন না কথা এটা ভালো হলো না খারাপ এটা একটা আকাম হয়ে গেল আর এই আকামটা করেছি আমরা টুপিওয়ালারা বড় আফসুস বড়ই আফসুস আহা আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন নবীজি সুন্নত বলেছেন হাদিস না বলার কারণ কোরআন বললে হাদিস বলার দরকার হয় না কারণ হাদিস হলো কোরআনেরই ব্যাখ্যা দ্বিতীয়ত বলেছি কোনো বেইমান আজ পর্যন্ত শুনি নাই যে বলেছে হাদিস বন্ধ করো হাদিস বন্ধ করো সমস্ত বেইমান এহুদি খ্রিস্টানের এক আওয়াজ কোরআন বন্ধ করে দাও তো যে কথাটা আমি বলতেছিলাম কোরআনের আওয়াজে আমার দেশের সোনার ছেলেদের লেখাপড়ার কোনো ক্ষতি হয়নি বরং আমার সোনার ছেলেদের লেখাপড়ার ক্ষতি করার পেছনে কারণ হলো টেলিভিশন আর ক্রিকেট খেলা আমার কলিজার টুকরা বোনেরা আর যুবকেরা লেখাপড়া বন্ধ করে এখন টেলিভিশনের নাটক আর ছবি দেখার জন্য ক্রিকেট খেলা দেখার জন্য বিদেশের লোভ ভেতরে পালন করার জন্য আজ তারা লেখাপড়া বন্ধ করে ভিন্ন ভিন্ন দিকে দৌড়ায় অনেক মা বোনেরা অনেক আব্বা জানেরা আম্মা জানেরা টাকার গরমে মাস্তানি টিকাইতে না পেরে আদর্শবান লেখাপড়ার ছেলেটাকে দুশ্চরিত্র বানাবার পথ খুলে দিল একটা অ্যান্ড্রয়েড মোবাইল হাতে দিয়ে ওই মোবাইল থাকলে আর টেলিভিশনের দরজায় যেতে হয় না মোবাইল এমন এক সিনেমা হল যেটা স্পেশাল পার্সোনাল ঘন ঘনে কাঠ খায় ঘনে আমাদের বরিশালের ভাষায় ঘনে খায় কাঠ চিনেন এই কথাটা শুনছেন গুনে যে খায় কাঠ এটা একত্রে খায় না আস্তে আস্তে খায় মোবাইল হলো একটা গুণের মতো আমার কলিজার টুকরা যুবকের চরিত্র আস্তে আস্তে করে চূড়ান্ত ভাবে ধ্বংস করতেছে এই মোবাইল এই মোবাইল আল্লাহ আমাদের হেদায়াত দান করুন দ্বিতীয় জবাব হলো নবীজি সুন্নাত বললেন হাদিস বললেন না কেন উম্মত নবীজির জীবনের থেকে যদি কিছু বাস্তবায়ন করতে চায় নবীজির জীবনের থেকে উম্মতেরা যদি কিছু আমল করতে চায় তাহলে সেটা হবে সুন্নত নট হাদিস আমলের জন্য হাদিস না সুন্নত আরো ক্লিয়ার বুঝেন সব সুন্নত গুলো হাদিস দ্বারা সাবেত সমস্ত সুন্নত গুলো নবীজির হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু সব হাদিসগুলো কিন্তু সুন্নত না ভালো করে বুঝেন বাস্তবায়ন করা আর সমর্থন করা এক না আমরা নবীর হাদিস লক্ষ লক্ষ হাদিস কোনো সংখ্যা নাই এই সমস্ত হাদিস উন্নতেরা আমল করতে পারবে না সমর্থন করতে পারবে মানে হবে সমস্ত নবীর হাদিসগুলোকে আমরা চাই সেটা সহি হোক চাই সেটা হাসান হোক চাই সেটা জয়ীফ হোক নবীজির জয়ীফ হাদিস ও হাদিস সহি হাদিস ও হাদিস হাসান হাদিস ও হাদিস নবীজির ছোট্ট একটা কথাও উম্মতের কাছে পাহাড় পরিমাণ অতএব আমরা নবীর সমস্ত হাদিসকে সমর্থন করি রক্তের বিনিময় একটা হাদিসের অক্ষরকে কেউ অস্বীকার করলে আমরা রক্তের বিনিময়ে তার প্রতিবাদ করব তাহলে আমরা নবীজির সমস্ত হাদিসগুলোকে রক্তের বিনিময়ে আমরা সমর্থন করি কিন্তু নবীর জীবনের কিছু জীবনে আমি আমল করতে হলে হাদিস আমল করা যাবে না আমল করতে হবে সুন্নত অর্থাৎ নবী যা আমল করতে বলেছেন পালন করতে বলেছেন এগুলো সব সুন্নত হাদিসে পাকে আছে নবীজি নয়টা বিবাহ করেছেন এই হাদিস আমরা মানি তো কথা বলেন সমর্থন করি তো কিন্তু বাস্তবায়ন করতে পারবো আমি সম্ভব সম্ভব নয় এটা হারাম অতএব বাস্তবায়ন করা যাবে না বাস্তবায়ন করার জন্যই হলো সুন্নত সমর্থন করার জন্য হলো সমস্ত হাদিস আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের উপরে চলার তৌফিক দান করুন নবীজি দুটো জিনিস রেখে গেলেন কোরআন আর সুন্নত আবার পেছনের কথাটাকে আপনাদের থেকে জানতে চাচ্ছি নবী কি নিয়ে আসলেন শুধু আদর্শ না উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ নিয়ে কখন নবী আসলেন যখন পৃথিবীর ভেতরে মক্কার মানুষ ছিল শ্রেষ্ঠ বেয়াদব মক্কার মানুষের মতো অসভ্য দুশ্চরিত্র মানুষ পৃথিবীর আর কোথাও ছিল না সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ রুগী মক্কার মানুষগুলোর শ্রেষ্ঠ চিকিৎসার জন্য শ্রেষ্ঠ ঔষধ উত্তম আদর্শ দিয়ে শ্রেষ্ঠ নবীকে আল্লাহ তালা মক্কায় পাঠাইয়া দিলেন নবীজির উত্তম আদর্শ এই মক্কার অসভ্য মানুষগুলো পেয়ে কি হলো ইতিহাস প্রমাণ করে মক্কার মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল আপনারা জানেন দশজন সাহাবা আশারায় মুবাসারা জান্নাতের টিকিট পেয়েছেন নবী নাই হাজার হাজার বছর চলে গেল কিন্তু দেখেন নবীর উত্তম আদর্শের আকর্ষণ কত আপনারা অনেক দূর থেকে কেউ পায়ে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে এখানে আসছেন আমি বিশ্বাস করি এখানে কেউ টাকার লোভে আসেননি আমি আন্তরিকভাবে বিশ্বাস করি এখানে কেউ কোনো নাস্তা খাওয়ার লোভে আসেননি অনেকে গরু ভেড়া দুম্বা উট জবাই করেও এতগুলো লোক জমা করতে পারে না আপনারা অন্তর ভরে এখানে আসছেন বসার জায়গা পেয়েছেন তো বসলেন জায়গা পান নাই তো দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন করে উত্তর নেওয়া হয় আমার মনে হয় আপনারা অন্তর থেকে খুশি মনে বলবেন কোরআনের মহাব্বতে ফজর পর্যন্ত রাখলেও আমরা থাকতে রাজি এগুলো টাকার দ্বারা হয়েছে এগুলো কি উট গুম্বা আর গরু জবাই করলে হয় আল্লাহর মোহাব্বত কোরআনের আকর্ষণ নবীর আদর্শের আকর্ষণ আমি হাফিজুর রহমানকে কে জানে কে চিনে কে বুঝে আমার বাড়ি কই আমার মা বাপ কেমন কিন্তু আজ এখানে মানুষ আমার চেহারা দেখার জন্য আসে নাই আমার মাথায় নবীর আদর্শ আমার গালে নবীর আদর্শ আমার বডিতে নবীর আদর্শ আমার সিনার ভেতরে নবীর আদর্শ আর কোরআনের আকর্ষণ আছে এ কারণে চুম্বুকের মতো কোরআন প্রেমিকরা এখানে হাজির হয়ে গেছে ভাইরা আমার অতএব ভালো করে মনে রাখতে হবে নবী চলে যাওয়ার হাজার হাজার বছর পরেও নবীর আদর্শের আকর্ষণ কত অনেকে ভাবতেছেন টুপি দাড়ি রাখলেই বুঝি অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাব আপনি আমার দিকে না তাকিয়ে আপনি যেই লাইনে আছেন ওই লাইনের একজন পাশের লোকের দিকে তাকান আপনার মতো যুবক দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি RAB army police BDR OC DC চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র ড্রাইভার শ্রমিক আপনার মতো যুবক দাড়িওয়ালা কোটি টাকার মালিক হালাল ভাবে চলে নাই সে যদি পারে আপনি কেন পারবেন না ফাইনাল অ্যান্সার হলো আপনার কপাল অর্ধেক পুরে নাই পুরা কপালটাই পুরে যাচ্ছে এটা ফাইনাল অ্যান্সার নতুন কোন ঘুরানি ফিরানির টাইম নাই করবেন কি এখন একটাই পথ তও বা করো চোখের পানি সারো করো চোখের পানি সারো আল্লাহ বলেন পাহাড় সম পরিমাণ অপরাধ করে তওবা করতে দেরি অপরাধ ক্ষমা হতে দেরি নেই আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন আবারও প্রশ্ন করি নবী জমিনে কি নিয়ে আগমন করলেন জমিনের ভেতরে আরো বহু আদর্শের ফেরি হয়েছে মাউসেতুনের আদর্শ লেলিন কালমার্সের আদর্শ প্যালেটর আদর্শ অ্যারেস্টটলের আদর্শ সমাজবাদ পুঁজিবাদ সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম বহু আদর্শে জমিনে আবির্ভূত হয়েছে কিন্তু কোনো আদর্শ গুণগত মানুষকে আদর্শমান মানুষ বানাতে পারেনি গুণগত মানুষ বানাবার জন্যই হলো একমাত্র নবীজির উত্তম আদর্শ আপনি বুঝতে একটু টাইম লাগতেছে কারণ আপনার মেমোরি খুব বিজি নবীর আদর্শই যে একমাত্র মানুষকে আদর্শওয়ালা বানাতে পারে এটা বুঝতে আপনার একটু সময় লাগতেছে আপনি মুসলমানের সন্তান হওয়ার পরও আপনার টাইম লাগতেছে বুঝতে অথচ ভারতের সতেরোটা ডক্টরের ডিগ্রি শিব শক্তি মহারাজ কটি সম্পদের মালিক পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে নবীর আদর্শই মানুষকে আদর্শওয়ালা বানাতে পারে নবীর আদর্শ পালন করলেই দুনিয়ার মানুষ শান্তি পেতে পারে ওই হিন্দু ছেলে খ্রিস্ট ছেলে ওই ইসলামুল হক নাম ধারণকারী সতেরো হাজার এরকম কটি সম্পদের মালিক প্রতিপত্তির অভাব নাই শিব শক্তি স্বরূপজি ভারতের ওর বুঝতে মোটেও দেরি হয়নি কালেমার পতাকায় ঢুকে পড়েছে নবীর আদর্শই মানুষকে শান্তি দিতে পারে আদর্শ আলা বানাতে পারে আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বুঝতে আমার সময় লাগতেছে কিন্তু মোহাম্মদ আলী কেলের বুঝতে কোনো সময় লাগেনি পাকিস্তানের পপ শিল্পী জুনায়দ জমশেদের বুঝতে সময় লাগেনি ইন্টারনেট সার্চ করে বের করুন জুনায়দ জমশেদের হিন্দি গান এখনো আছে কিন্তু তাবলিগের সোয়াপে জোনায়েদ জমশেদ এমন পাগড়িওয়ালা দাড়িওয়ালা হলো চেহারার দিকে তাকাইলে মনে হয় পাকিস্তানের কোন মসজিদের ক্ষতি কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় তার ফ্যামিলি সহ কোন জায়গায় দাওয়াতে যাচ্ছিলেন দুর্ঘটনায় পুরা ফ্যামিলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে চিন্তায় ভুগতেছেন টেনশন হচ্ছে সময় লাগতেছে নবীর আদর্শ মানব কি মানব না ভালো হওয়া যাবে কি যাবে না অথচ বেইমানের ঘরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্টং মাইকেল কলিন্স আল্লাহর নবীর আদর্শই যে উত্তম চাঁদের দেশের গিয়ে চাঁদের ফাটল দেখে তারা কালেমা পড়তে দেরি করেনি আপনি মুসলমানের সন্তান হয়ে নবীর আদর্শ পালন করতে টেনশনে আছেন কিন্তু ওই মোহাম্মদ আলী কেলে শেখ আহম্মদ দিদা এরপরে বয়স অব আমেরিকার খবর প্রচারকের সন্তান জনাথন এরা আল্লাহর নবীর আদর্শ উত্তম বুঝতে আর সময় লাগেনি বুঝা মাত্রই তারা কালেমাওয়ালা হয়ে গেছে অতএব আমার রেজাল্ট ফাইনাল আপনার কপাল অর্ধেক পুরে নাই পুরা কপাল পুরে গেছে সুযোগ আছে তওবা করা সুযোগ আছে তওবা করা আমরা টুপিদারির কারণে কেউ না খায় মরে গেছি আপনি কেন না খাওয়ার চিন্তা করেন আমরা নামাজ পড়ার কারণে কি আমাদের খানা কম আপনিও তিন বেলা খান আমরাও তিন বেলা খাই বরং আপনার থেকে পিওর খানা আমরা খাই আপনার থেকে বেশি খাই ডাক্তারি কোনো রেড সিগন্যাল নাই শান্তি দিলেন কে আপনার টাকা আছে আমগো টাকা নাই নাই মানি ফকিন্নি নয় যতটুকু চলার জন্য আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বাট আপনার সার্টিফিকেটের বাহাদুরি আছে আমি হাফিজুর রহমানের কোন সার্টিফিকেটের বাহাদুরি নাই আপনার চাকুরির বাহাদুরি আছে আমি হাফিজুর রহমানের চাকুরির বাহাদুরি নাই কারণ আমি লেখাপড়া করেছি কৌমি মাদ্রাসা হাটাজারি বলেন উজানি বলেন লালবাগ মাদ্রাসা বলেন বড় কাটারা মাদ্রাসা বলেন কামরাঙ্গীর চর মাদ্রাসা বলেন সাহবানিয়া মাদ্রাসা বলেন ওই বাড়িদারা মালিবাগ চৌধুরী পাড়া যাত্রাবাড়ি মাদানীনগর মাদ্রাসা বলেন মেখল পটিয়া জিরি মাদ্রাসা বলেন এ সমস্ত মাদ্রাসা কৌমি মাদ্রাসা দেওবন্দের আদলে চলে এই মাদ্রাসাগুলো পড়লে কোনো সরকারি সার্টিফিকেট নাই চাকরি নাই আপনারা পত্র পত্রিকায় জেনেছেন সরকার বাহাদুর আমাদের এই কৌমি মাদ্রাসাদের সার্টিফিকেটকে সরকারি অনুমোদন দিতে চান আমাদের চল্লিশ বছরের সাধনা পূরণ হয়েছে কৌমি মাদ্রাসা নিয়ে বহু বিষদগার বহু উল্টো পাল্টা কথা কিন্তু আজ আমাদের অনেক জাতিবাহীরা বৃদ্ধাঙ্গুল উঁচু করে বলে কৌমিতে পরে কি হবে চাকরি পাবি না কৌমি মাদ্রাসায় পড়লে কি হবে ওখানে পড়লে কোনো সার্টিফিকেট পাবে না আল্লাহর শপথ করে বলছি আমরা কৌমি মাদ্রাসায় পড়েছি চাকুরির আশায় নয় আমরা ওখানে পড়েছি আল্লাহর গোলামির জন্য আজও আল্লাহর গোলামির পেছনেই দৌড়ায় আর টাকা পয়সা দুনিয়া আমাদের পেছনে দৌড়ায় আজকে প্রশাসন থেকে এবং সরকার থেকে স্পষ্ট বক্তব্য জাতির সামনে উঠে পড়েছে তারা এই চল্লিশ বছরে বুঝতে সক্ষম হননি যে এদেশের কৌমি মাদ্রাসা কি জিনিস কালে তারা স্পষ্ট বক্তব্য দিয়েছেন প্রশাসন থেকে সরকার বাহাদুর থেকে এবং বলেছেন আমরা কৌমি মাদ্রাসা ভালো করে জানতাম না চিনতাম না এখন আমরা বুঝতে সক্ষম হয়েছি এ বাংলাদেশের কৌমি মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার কারখানা সরকার চাচ্ছেন এই মাদ্রাসাগুলোর সার্টিফিকেট সরকারি নাই করে দেই আমাদের কৌমি মাদ্রাসাওয়ালারা চাচ্ছেন আমাদের সার্টিফিকেট লাগবে না হাটাজারি হুজুর থেকে শুরু করে সমস্ত উলামা একরাম বলছেন প্রয়োজন নাই যদি দিতেই চান তাহলে দেওবন মাদ্রাসার সার্টিফিকেটকে ভারত সরকার যেই মান দিছে ওইভাবে চাই অর্থাৎ আমাদের স্বাধীনতা খর্ব করে নয় আমাদের স্বাধীনতা চল্লিশ বছর যেমন ছিল তেমন থাকবে কেউ সরকারি করার জন্য পায়ের চামড়া ক্ষয় হয়ে গেল আমাদেরকে দিতে চাই নিতে চাচ্ছি না কারণ আমরা চাকরির জন্য লেখাপড়া করিনি রিজিকের জন্য পড়িনি আল্লাহ চল্লিশ বছর যেভাবে চালিয়েছেন হাজার বছর এভাবে চালাবেন এটাই আমাদের বিশ্বাস ভাইরা আমার আমরা টুপি দাড়ি নবীর আদর্শ মানার কারণে না খায় মরে গেছি সম্মান কমে গেছে পোস্টার হ্যান্ডবিলে দেখেছি এমপি মহোদয়ের নাম আমার সাথে এমপি মহোদয়ের সাথে কখনো সাক্ষাৎ হয়নি এমপি সাহেবের সাথে যথেষ্ট সম্পর্কওয়ালা একজন বন্ধু আপনি আমার সামনে আসেন আপনি এমপি সাহেবকে মোবাইল করা মাত্র কেটে দিয়ে ব্যাক করে কত সম্পর্ক আপনার সাথে ভালো আপনি চলেন আমি হাফিজুর রহমানকে নিয়ে এমপি মহোদয়ের সামনে আমার বিশ্বাস আপনি দশ বার এমপি মহোদয়কে সালাম দিলে একবার উত্তর পাবেন কিনা সন্দেহ আমি হাফিজুর রহমানকে নিয়ে চলুন আমার সাথে কখনো দেখা হয়নি আমি এই টুপি আর দাড়ি পাগড়ি নিয়ে যাব এমপি মহোদয়কে আমি সালামটা দেওয়ার আগে তিনিই আমাকে সালাম দিয়ে দিবেন এর থেকে আর সম্মান কি চান আপনি বলেন এর থেকে সম্মান আর কি চান এটা আমার বাহাদুরি নয় নবীর আদর্শের আকর্ষণ তাহলে নবীর আদর্শই হলো উত্তম মানুষ গড়ার আদর্শ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আরে বাঙালি মানুষ এই উঠা বসার ব্যারামটা আজও পর্যন্ত গেল না আমরা বাইরে মাইকলাবার লাগাবার কারণ কি এই জাগো ব্যারাম আছে ময়দানে ঢুকে আবার উঠে যায় এদের জন্য আমরা বহু দূরে মাইক লাগাইছি সিফা সাপায় বয়া বিড়ি টানো আর ওয়াজ শুনো এখানে ঢুকে ডিস্টার্ব করার কোনো মানি হতে পারে না কত মুরব্বীরা এখানে বসে আছে কত শিক্ষিত মানুষ কত আলেমলামা এদের ডেঙ্গিয়ে বের হওয়ার এই ব্যারামটা কবে যাবে এই ময়দানটার কত দাম আপনারা জানেন আপনি একটু চিন্তা করেন আদামিনী আমরা তো মোল্লার দল কিছুই বুঝি না ধর্মান্ধ আমরা একটু চিন্তা করেন আপনাদের কেউরে বিয়ায় দাওয়াত দিয়া যদি এই বিছনাটা বসতে দেয় মহব্বতের ঠেলায় পায়ের জুতা গালে লাগতে আর দেরি হবে তোর বিয়ার গুল্লি মারি বদমাইশ অথচ এখানে যেই বিছানা দেওয়া হলো এখানে আপনারা বসছেন আমার মনে হয় না কারো অন্তরে কষ্ট আছে আছে আপনি কেন বুঝেন না যে ময়দানটার দাম কত বসার সাথে সাথেই গুনামা আল্লাহ মাহফিল কবুল করেনি কষ্ট লাগতেছে না নবী কি নিয়ে আসলেন জমিনে আমি শুরুতেই বলেছি বেয়াদুবি মাপ চাই ভুল হলে বলে দেন তওবা করে নিব কোনো হিংসা নাই দলাদলি নাই আওয়ামী লীগ যারা করে এদের মধ্যে কি নামাজ পড়ে না সংসদ ভবনে বক্তব্য চলছে হঠাৎ করে স্পিকার সাহেব সাউন্ড লেস করে দিলেন মুলতবি ঘোষণা কি ব্যাপার বলে নামাজের টাইম হয়েছে নামাজ পড়ার পরে আবার সংসদ চলবে রাজনৈতিক ময়দানে বক্তব্য চলছে পল্টনে সাহারাওয়ার্দি উদ্যানে হঠাৎ করে আওয়ামী লীগ বুঝিনা বিএমপি বুঝিনা মাইক বন্ধ হয়ে গেল কি ব্যাপার বলে নামাজের বিরতি আসরের নামাজ পড়ে নিন কি বোঝা গেল বক্তব্য বন্ধ করে সংসদের বক্তব্য বন্ধ করে নামাজ পড়ে সেজদা দেয় অবশ্যই আল্লাহর মোহাব্বত তার অন্তরে আছে তাহলে সেই লোকটাকে আমি গালি দিব কেন হিংসা করব কেন বরং তার সাথে মোহাব্বত জমায়া তারে আমার মতো বানাতে হবে আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করুন আজকে নবীর আদর্শকে আমরা অনেকে মুখ দিয়া না বললেও আঙ্গুল দিয়া ইশারায় বুঝাই নবীর আদর্শ অপূর্ণাঙ্গ যে কারণে বেইমানের আদর্শ আমরা পালন করি অথচ নবীজির আদর্শ কত পারফেক্ট আঙ্গুলের নখগুলি কিভাবে রাখবেন আর কাটবেন সেখানেও নবীর আদর্শ আছে না নাই অথচ আমার যুবক যুবতীরা কি বলবো আর আমি হুজুর মানুষ আর কি বলতে পারি কি আর বলতে পারি বন্য পশুর মতো আঙ্গুলের নখগুলো রাখে এদেরকে বিলিট কিনার টাকা নাই কাটার কিনার টাকা নাই কি লাভ মানুষ স্বার্থ ছাড়া কোনো কাজ করে না কি স্বার্থ আছে নখগুলো বন্য পশুর মতো বড় রাখার ভেতরে কোনোই উপকার নাই বরং রক্ত খনন হয়েছে এরকম বহু ঘটনা আছে আঘাত লেগেছে রক্ত বের হয়ে গেছে আল্লাহ আপনি আমাদের বুঝার তৌফিক দান করুন আমার যুবকেরা সেলুনে যায় চুল কাটবে সেলুনওয়ালা কয় ইন্দুর হবি না বান্দর হবি বলে ব্যাপার বলে আমার এই সেলুনের ভেতরে পিকচার লাগানো আছে বিশ্বের টপ লেভেলের ক্রিকেটার এদের সাইজে বলে কোয়ালিটি কেমন বলে ইন্দুর হলে দাম আলাদা বান্দর হলে দাম আলাদা মাথার চুল দিয়া টিকটিকি বানালে দাম আলাদা আরে যুবক তুমি হাসো অথচ এই আদর্শ বাস্তবায়নে নবীজি নিজে পেটে পাথর বেঁধেছেন তুমি হাসো আল্লাহ আমাদের হেদায়াত দান করুন বিবাহের অনুষ্ঠানে ইসলামকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখায় দিলাম গায়ে হলুদ না দিলে বিয়া হয় না কথা কন না কেন মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম আর ডিজিটাল যুগে কোয়ালিটি আলাদা ছেলেকে গোসল করাবে সুন্দরী মেয়েরা মেয়েকে গোসল করাবে ছেলেরা ডেক্সের চলবে ভিডিও ক্যামেরায় ফুটেজ টানবে নাচ গান চলবে মনে হয় জানো ওই অবস্থানটা চলছে এক বেশার আড্ডাখানা আমি আপনাদের জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছি কোনো দুশ্মনী নাই আল্লাহ আপনাদেরও কবুল করুন আমাকেও কবুল করুন